আদি ইবনু হাতিম রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে তীরের শিকার সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন যদি তীরের ধারালো অংশ দ্বারা আঘাত করে থাকে তাহলে খাও আর যদি ফলার আঘাত লেগে থাকে এবং শিকারটি মারা যায় তাহলে খেও না কেননা সেটি ওয়াকিজ বা থেতলে মারার মধ্যে গণ্য আমি বললাম আমি তো শিকারের জন্য কুকুর ছেড়ে দিই তিনি উত্তর দিলেন যদি তোমার কুকুরকে তুমি বিসমিল্লা পরে ছেড়ে থাকো তাহলে খাও আমি আবার বললাম যদি কুকুর কিছুটা খেয়ে ফেলে তিনি বললেন তাহলে খেও না কারণ সে তা তোমার জন্য ধরে রাখেনি বরং সে ধরেছে নিজের জন্যই আমি বললাম আমি আমার কুকুরকে পাঠিয়ে দেবার জন্য যদি তার সঙ্গে অন্য কুকুরকেও দেখতে পাই তখন তিনি বললেন তাহলে খেও না তুমি তো কেবল তোমার কুকুরের উপর বিসমিল্লা বলেছ অন্য কুকুরের উপর বিসমিল্লা বলনি